যুবক ভাইয়েরা পর্দারসীন সিনেমার মা বোনেরা মহান আল্লাহ পাক দিগার আলমের অসংখ্য অগণিত তারিফ এবং প্রশংসা যিনি মেহরবানি করে আজকের ইসলামী মহাসম্মেলন আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করেছেন আমরা মহান নব্বুল আলমিনের শাহিদার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আকায় নামদার তাজিদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোসায় আমেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে লাখো কোটি দুরুদ সালামের হাদিয়া যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখরাতের কামিয়াবি আর সফলতা আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা বাকারার দুইশো পঁচাত্তর নং আয়াতের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক পরবর্তীকারে আলমের শাহী দরবারে সাহায্য প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ পাক যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলি আমারও প্রয়োজন আপনাদেরও প্রয়োজন আজকে আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমানে খুব নাজুক সরকার নিজেও জানে না সরকার কোন অবস্থায় আছে আমরা বুঝতে পারতেছি না সরকার কোন অবস্থায় আছে কি করতে চায় দেখেন বিগত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সরকার তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির মত অনুসারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তাকে তত্ত্বাবধায়ক সরকার যখন জেলে নিয়ে গেল আমেরিকা একটি কথা বলে নাই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের কন্যা একবারের প্রধানমন্ত্রী তাকে জেলে নিয়ে গেল আমেরিকা একটি শব্দ বলে নাই অথচ গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কোনো জেলে নেওয়া হয় নাই তাকে শুধু তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে অপসারণ করা হয়েছে ইতিপূর্বে বাংলাদেশের বহু বড় বড় পদ থেকে অনেককে অপসারণ করা হয়েছে বহিষ্কার করা হয়েছে আমেরিকা কোনো কথা বলে নাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সাথে সাথে পুরা আমেরিকা পাগল হয়ে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ওবামার সাথে সাথে শেখ হাসিনার কাছে মোবাইল করে হিলারি ক্লিন্টন ঘোষণা দিয়েছে আমি বাংলাদেশে যাব তাদের সাথে বৈঠক করব আমেরিকান অ্যাম্বাসাডার আমেরিকা রাষ্ট্রদূত সবাই পাগল হয়ে গিয়েছে কারণ কি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীকে জেলে নিলেও আপনারা জবান খুলেন না বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের কন্যাকে জেলে নিলেও আপনারা জবান খোলেন না ডক্টর ইউনুস আপনাদের কাছে এত সম্মানই কেন তাকে অপসারণ করা হলে পুরো আমেরিকা কেন পাগল হয়ে গেল এর একমাত্র কারণ হলো ডক্টর ইউনুস বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সুদকে ঢুকাইতে পেরেছে ঠিক না ঠিক আমেরিকা কি চায় দুনিয়ার ইহুদি আর খ্রিস্টান আমেরিকা চায় মুসলমানদের মধ্যে চারটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এক প্রতিটি মুসলমানের ঘরে সুদ আর ঘুষ ঢুকাইতে চায় দুই নাম্বার মুসলমানের নারীগুলোকে বাড়ির বাহির করে দিতে চায় তিন নাম্বার মুসলমানের ওলামায় কেরামকে সমাজে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করতে চায় চার মুসলমান থেকে কোরআন কেড়ে নিতে চায় এক নম্বর মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে সুদকে ঢুকাইতে চায় সুদকে কেন ঢুকাইতে চায় হাদিস শরীফের মধ্যে আছে عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء নবীজির লানত নবীজির অভিশাপ নবীজির গজব ওই ব্যক্তির উপরে যে সুদ গ্রহণ করে ওই ব্যক্তির উপরে যে সুদ প্রদান করে ওই ব্যক্তির উপরে যে সুদের লিখাজুকা করে ওই ব্যক্তির উপরে যে সুদের কারবারের সাক্ষী প্রদান করে যারা সুদ খায় সুদ দেয় সুদের লেখাপড়া করে সুদের সাক্ষী হয় তাদের প্রতি নবীজির বলেন লানত আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন বিশ্ব জগৎবাসীর জন্য রহমত স্বরূপ একশো সাত ইল্লা আল্লাহ পাক জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে কিন্তু সুদী কারবারের মাধ্যমে যারা সুদি কারবারের সাথে জড়িত তাদের প্রতি নবীজির রহমত না হয়ে নবীজির লানত হয় এই জন্য আমেরিকায় পলিসে নিয়ে এসে মুসলমানের ঘরে ঘরে সুখ ঢুকাইয়া দাও যাতে তারা নবীজির রহমত না পাইয়া লানত পায় কি বলেন ঠিক না ঠিক عن عبد الله ابن حنزلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من ستة وثلاثين زنا সুদের এক টাকা কেউ যদি জেনে শুনে খায় কয় টাকা এক টাকা সুদ যদি কেউ জেনে শুনে খায় নবীজি বলেন সত্তর নবীজি বলেন ছয়ত্রিশ বার জেনা করলে বেবিচার করলে যে গুণা তার চেয়েও মারাত্মক গুণা হলো এক টাকা সুদ খাওয়া তাহলে ডক্টর ইউনুস বাংলার ঘরে ঘরে সুদ ঢুকাইছে কিনা যারা সুদি কারবারে জড়িত হলো তারা কি করতেছে জেনার গুনায় লিপ্ত হইতেছে নবীজি বলেন আর নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه নবীজি বলেন সুদের গুণা হলো সত্তরটি কয়টি এক দুই থেকে নিয়ে সত্তর নম্বর যেটা সেই গুনার হিসাব হইল সেই গুনার পরিমাণ হলো আপন মায়ের সঙ্গে ব্যবচারি করা তাহলে ইউনুস যে ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দিল বাংলার লক্ষ কোটি জনগণকে সুদে কারবারে জড়িত করে মায়ের সঙ্গে ব্যবচারী করার গুনায় লিপ্ত করে দিল ঠিক না ঠিক নবীর রহমত থেকে বঞ্চিত করলো ছয় তিরিশ বার গিনায় লিপ্ত হওয়ার গুনায় লিপ্ত করলো এমনকি মায়ের সাথে জেনার ব্যবচারী করার মতো জঘন্য গুনায় লিপ্ত করলো ডক্টর ইউনুস আমেরিকা তাকে নোবেল পুরস্কার দেয় আমি জানতে চাই নোবেল পুরস্কার কে পায় যে কোনো সেবামূলক কাজ করতে পারে ডক্টর ইউনুস এমন কোন কাজ করে নাই যে এই দেশের জনগণের সেবা হয়েছে ডক্টর ইউনুস যেই কাজ করেছে এই দেশের গরিব জনগণকে চুষে সে বড় লোক হয়েছে জনগণকে চুষে আমেরিকার ব্যাংক টাকা দিয়ে বরাট করেছে ঠিক নেবে ঠিক এই মাহফিলে আপনাদের মধ্যে অনেক মানুষ আছে এই স্টেজে অনেক মানুষ আছে বিশেষ করে আমার সদ্য ইলিয়াস তালুকদার সহ যারা রমজান আসলে কোরবান আসলে হাজার হাজার মানুষকে শাড়ি কিনে দেয় হাজার হাজার নারীকে শাড়ি কিনে দেয় হাজার হাজার পুরুষকে লুঙ্গি কিনে দেয় হাজার হাজার মানুষকে টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য ধরাইয়া দেয় বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয় এটা হলো মানব সেবা ঠিক না ঠিক আমি চ্যালেঞ্জ করব ডক্টর ইউনুসের ইতিহাস খুলে দেখুন একজন মানুষকে নিঃস্বার্থ দশ টাকা দিয়া বা একটা পরনে লুঙ্গি কিনে দিয়ে বা একজন মহিলাকে শাড়ি কিনে দিয়ে সে সেবা করেছে সেই ইতিহাস নাই ঠিক না ঠিক সে সুদের উপরে টাকা দেয় সুদ দিতে দেরি হলে কিস্তি দিতে দেরি হলে আমরা পত্রিকার পাতায় দেখেছি গড়ের চাল খুলে এনেছে গড়ের বেড়া খুলে এনেছে তার কৃষকের গরু সেখান থেকে নিয়ে এসেছে মহিলার পরনের কাপড় খুলে এনেছে ডক্টর উল ইউনুস সুদি মহাজন তার দালালেরা সে মানব সেবার উদ্দেশ্যে করে নাই আমেরিকার এজেন্ট আমেরিকার নীতি আমেরিকার আদর্শ বাস্তবায়ন করার জন্য সে শুধু মহাজন হয়েছে বাংলার জনগণের সেবা করার জন্য নয় ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা হালাল সুদ হারাম আমি আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করতে চাই আমরা বিভিন্ন দোকান থেকে বাকিতে সদাই খাই পাঁচ হাজার টাকা যদি বাকি হয়ে যায় আপনি দোকানদারকে যদি বলেন আগামী মাসের পাঁচ তারিখ দেব দোকানদার মেনে নেয় পাঁচ তারিখে যদি আপনি দিতে না পারেন আপনি যায় যদি বলেন ভাই দিতে পারলাম না আগামী মাসে দেব দোকানদার মানে কি না দোকানদার কে কথা বলে এক মাস দেরিতে কেন দিবে এক হাজার টাকা সুদ আসবে বলে দোকানদারের কথা বলে না দোকানদার মনে করে আমার কাস্টমার বিপদগ্রস্ত দিতে পারতেছে না অনেক সময় অনেক দোকানদার বলে হুজুর পাঁচ তারিখ ছয় তারিখ কোনো কথা না আপনি যখন পারেন তখন দেবেন ঠিক না ঠিক কিন্তু গ্রামীণ ব্যাংক কি বলে আগামী মাসে দিলে দশ টাকা সুদ এক মাস দেরি হলে আরো দশ টাকা সুদ আরো এক মাস দেরি হলে আরো দশ টাকা সুদ ঠিক না ভাই সাধারণ যারা ব্যবসায়ী তাদের দিলে দয়া মায়া আছে গ্রামীণ ব্যাংকে যারা জড়িত তাদের দিলে কোনো দয়া মায়া নাই তারা তাদের কিস্তি আদায়ের জন্য গরিবের গড়ের চাল খুলে এনেছে তারা তাদের কিস্তি আদায়ের জন্য গরিবের গড়ের বেড়া খুলে এনেছে তারা তাদের কিস্তি আদায়ের জন্য গরিবের গোয়ালের গরু নিয়ে এসেছে তারা তাদের কিস্তি আদায়ের জন্য গরিবকে তাদের অফিসে এনে লাঞ্ছিত করেছে দর্শন করেছে নারী নির্যাতন করেছে বাংলাদেশের পত্রিকায় এই রিপোর্টগুলো আছে বাংলাদেশের মিডিয়ার মধ্যে টিভি পুলিশের মধ্যে ভিডিও পুলিশের মধ্যে তাদের এগুলি খুঁজে পাওয়া যাবে ঠিক তবে ঠিক আর আমেরিকা তো সেটাই চায় যার কারণে আমেরিকা এখন পাগল হয়ে গেছে আমরা বলে দিতে চাই আমেরিকার এজেন্ট আমেরিকার আমেরিকার কোন নীতি বাংলাদেশে ইনশাআল্লাহ হাট হাজারি মাদ্রাসা থাকতে আর আমরা ওলামায় কেরাম থাকতে দিনদার পরহেজগার বুদ্ধিজীবী মুসলমানরা থাকতে বাস্তবায়ন হতে পারবে না ইনশাআল্লাহ ঠিক না ঠিক ডক্টর ইউনুসের মাধ্যমে ঢুকিয়েছে সুদ তারপরে নারীগুলোকে বাড়ির বাহিরে করে দেওয়ার জন্য চক্রান্ত আমি আপনাদেরকে আলামিন সংস্থার মাহফিলে বলেছিলাম ইফটিজিং মূলত আমদানি করা হয়েছে নারী নির্যাতনকে ব্যাপক করার জন্য ইফটিজিং শব্দটা সুকৌশলে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়েছে ঘটিয়েছে আমেরিকা আগে বলেন ঠিক না ঠিক আচ্ছা ইফটিজিং শব্দ গত এক বছর আগে বাংলাদেশে আসার আগে এই দেশে নারী নির্যাতন ছিল কিনা আজকে হঠাৎ সবাই বোবা হয়ে গেলেন নাকি ইপটিজিং এর শব্দে আসার আগে এই দেশে যৌন নিপীড়ন ছিল কিনা নারীকে হয়রানি করা ছিল কিনা নারী নির্যাতন ছিল কিনা হঠাৎ ইপটিজিং শব্দ কেন আসলো ইপটিজিং শব্দ আসার আগে আমি বলেছি নারী নির্যাতনের মামলা হলে কমপক্ষে সাত বছরের জেল ছিল সুকৌশলে আমেরিকা ইফটিজিং শব্দ ঢুকাইয়া দিল নারী নির্যান শব্দ বাদ ইফটিজিং শব্দ চলবে ইফটিজিং শব্দের মাধ্যমে যদি ইফটিজিং শব্দ দিয়া মামলা হয় জেল হবে এক বছর ছয় মাস দুই মাস তিন মাস কারণ ইফটিজিং শব্দের অর্থ হলো ইবা ইবা অর্থ হাওয়া আলাই হাসালাম হাওয়া আলাইসাল্লাম একজন নারীর টিজ অর্থ ঠাট্টা মস্কারি ইফটিজিং অর্থ নারীর সাথে ঠাট্টা তাহলে শব্দটা সহজ হয়ে গেল না আগেকার সময়ে নারী নির্যাতন করলে সাত বছরের জেল হলে জেলখানা থেকে একজন যুবক চিন্তা করত আমার জীবনের মহামূল্যবান সাতটি বছর নষ্ট হয়ে যাবে কেন যে আমি নারীকে উত্তক্ত করতে গেলাম কেন যে নারীর সাথে পাজলামি করতে গেলাম সে অনুতপ্ত হয়ে ভালো হওয়ার একটা সুযোগ ছিল আর অনুতপ্ত না হলেও সাত বছর পরে সে জেল থেকে বাইর হইয়া দেখত যেই নারীকে সে উত্তপ্ত করেছে সেই নারীর বিয়ে হয়ে গেছে বাচ্চা দুইটা পাশে হাঁটতেছে আর একটা কোলে আছে এখন ওই নারীর প্রতি তার দিলে কুমন্ত্রণা থাকলেও ওই নারীর কোলে আর সাথে বাচ্চা দেখা তার মন পাল্টে যাবে ঠিক নেবে ঠিক কিন্তু বাক্যান্তরে ইফটিজিং এর দায়ে জেল হবে দুই মাস তিন মাস ছয় মাস এই যুবক জেল থেকে বাইর হইয়া দেখবে ওই মেয়ে বহাল তবিয়তে আছে তখন সে বলবে আমাকে দুই মাস জেল খাটাইলা ঠিক আছে তোমাকে দেখাইয়া দিচ্ছি ইফতিজিং শব্দ এসেছে এই জন্য ও নারীরা তোমাদের সাথে ঠাট্টা করবে বিদ্রুপ করবে উত্তপ্ত করবে খুব বেশি জেল খাটবে না জেল থেকে আইসা আবার উত্তপ্ত করবে অতএব প্রথমবার উত্তপ্ত করার সময় উত্তেজিত হইও না প্রতিবাদ করো না যেটা বলে দেয় যেটা বলতে চায় সেটা মেনে নাও তাহলে সবকিছু না ঠিক না ব্যাধি আমি তো প্রমাণ করে দিছি যেই ক্ষেত্রে নারী রাজি সেই ক্ষেত্রে সব কিছু মাপ যেই ক্ষেত্রে নারী নারাজ সেই ক্ষেত্রেই শুধু ইপটিজিং আমি পুনরাবৃত্তি করছি না আমার কথাগুলো ইপটিজিং শব্দ এসেছে এজন্য ও নারীরা তোমাদেরকে নির্যাতন করবে করবে তোমরা প্রতিবাদ করবে না তোমরা মামলা করবে না উত্তেজিত হইবে না পুরুষের গায়ে হাত তুলবে না যদি তুলো মামলা হবে দুই চার মাসের জেল হবে আবার বাইর হইয়া আবার উত্তপ্ত করবে অনেক সময় জোয়ারের পানি ঢুকাবার জন্য আমরা পুকুরের পাড় কেটে দেই যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় পুকুরের জান কিন্তু জোয়ারের এমন প্রখরতা পুরা পাড় ভাঙ্গা পুকুর ভর্তি হইয়া যাইতেছে এখন মালিক মাথায় হাত দেয় আয় হায় জাল কাটতে গেলাম কেন পাড়ের সব গাছ সুদ্ধা পুকুরের পাড় ভাঙে গেল শব্দ আদারি করা হয়েছিল ক্রমান্বয়ে আমেরিকার মতো ব্রিটেনের মতো এই দেশে নারী নির্যাতনকে ব্যাপক করার জন্য কিন্তু এটা পার ভাঙ্গা সমুদ্রের পানি ঢুকার মতন হয়ে গেছে এমন ব্যাপক হয়ে গেছে যে নারীকে উত্তক্ত করতে দেয়া শিক্ষক মায়েরা ফেলতেছে মাকে মায়েরা ফেলতেছে বাবাকে মায়েরা ফেলতেছে চেয়ারম্যানকে মায়েরা ফেলতেছে মেম্বরকে মায়েরা ফেলতেছে নানাকে মায়েরা ফেলতেছে ছোট বাচ্চাকে আশ্রয়ে মায়েরা ফেলতেছে এমন ব্যাপক হয়ে গেছে সরকার হয়রান হয়ে গেল আদালত হয়রান হয়ে গেল এবার হাইকোর্ট থেকে রায় দিল যে ইফতিদিন শব্দ ব্যবহার করা যাবে না কি ভাই আদালত থেকে রায় আসছে কিনা তালুকদার সাহেব বলেন আমি আন্দাজে কথা বলি না যারা ইবনিদিন শব্দ আমদানি করেছে আদালত থেকে তারাই এটাকে নিষিদ্ধ করেছে তারাই আমদানি করেছিল এই শব্দ আমার দেশের মা বোনকে নির্যাতন করার জন্য কিন্তু নির্যাতনের মাত্রা যখন বাইরে গেল তখন তারাই বলতেছে কি চাইলি এই শব্দের কারণে তো নির্যাতন বাইরে গেছে তারা তাড়াতাড়ি শব্দটা বন্ধ করে দাও ঠিক না ঠিক এই শব্দ আমেরিকা আমাদেরকে দিয়েছে এই শব্দ মিডিয়ার মাধ্যমে নারী নির্যাতন ব্যাপক করে আমার মা বোনদের লাঞ্ছিত আর বঞ্চিত করার জন্য কিন্তু এমন ব্যাপক হয়ে গেছে এখন তারা বলতেছে আমেরিকা কি শব্দ দিলা আমার দেশে সবকিছুই তো শেষ হয়ে যাইতেছে এখন আপাতত শব্দটা স্থগিত করে দিছে এখন বারবার ইপ্রিদিন শব্দ উচ্চারণ করে ওয়াশ করা যাবে না কারণ এখন ইপ্রিদিন শব্দটা নিষিদ্ধ কিভাবে ব্যাপার পত্রিকায় পড়েন আপনারা এখন বলতে হবে নারী নির্যাতন নারী হয়রানি যৌন হয়রানি মিললনি আমার দুই মাসের আগের ওয়াজের সাথে আর কথা বলে না জানুয়ারি ছয় সাত তারিখে এই ওয়াজ করেছি আজকের মার্চের পাঁচ তারিখে আবার কথা বলতেছি তখন যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ইফটিজিং এর ব্যাখ্যা দিয়েছি মিলল কিনা আমেরিকার প্রধান এজেন্ট সুদকে ঢুকাইয়া দেওয়া দ্বিতীয় এজেন্ট আমেরিকা নারী নির্যাতনকে ব্যাপক করে দেওয়া নারীদেরকে বাড়ির বাহিরে করে দেওয়া তৃতীয় ওলামায় কেরামকে হাও প্রতিপন্ন করা আমার সাথে আপনারা একমত হাট হাজারের মহতামাম সাহেবকে যদি কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয় হাট হাজারে বাজার একটা বোমা ফুটাইবে এইভাবে না বললে কি আর ওয়াজ করা যাবে আপনারা সেখান থেকে সাড়া দিলেন আমি বুঝবো কথা বুঝে আসতেছে বলা দরকার আপনারা চুপচাপ থাকলে আমার মনে হবে আপনারা হয়রান হয়ে গেছেন দোয়া করে মা শেষ করা দরকার হাটাজারির মহতামিম সাহেবকে যদি কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয় হাটাজারি মাত বাজারের মধ্যে একটা বোমা ফুটাইবার জন্য ফুটাবে আপনারা কে ফুটাবেন পটিয়ার মোহতামিম সাহেবকে যদি হাজার হাজার কোটি টাকা দেওয়া হয় ঢাকা বিমানবন্দরে যাই একটা বোমা ফুটান কি বলেন ফুটাইবে ঢাকা যাত্রাবাড়ির মাদ্রাসার মহতামিম সাহেবকে যদি হাজার হাজার কোটি টাকা দেওয়া হয় ঢাকা একটা বোমা ফুটান ফুটাইবে কিন্তু আমেরিকার উদ্দেশ্য হকারি ওলামায় কেরামকে সমাজে লাঞ্ছিত করবে অপমানিত করবে অপদস্থ করবে কিভাবে করবে তারা কোটি কোটি টাকায় কিনে নিল শেখ রহমানকে বাংলাবাইকে বাই শেখ রহমানের সাথে আমাদের কোনো মিল নাই বাহ্যিকভাবে দুইটা মিল আছে তারও দাঁড়িয়ে আছে আমাদেরও দাঁড়িয়ে আছে সেও সুন্নতি লেবাস পরে আমরাও সুন্নতি লেবাস পরি বাই শেখ রহমানের নেতৃত্বে বাংলাদেশে বোমা বিস্ফোরিত হইল তাহলে বাংলাদেশের শেখ রহমান আর বাই যেই মাদ্রাসায় লেখাপড়া করেছে তল্লাশি হলে সেই আকিদার মাদ্রাসা তল্লাশি হওয়া দরকার তল্লাশি যদি হয় তাহলে ঢাকা আলিয়া তল্লাশি হওয়া দরকার চট্টগ্রামের জামিয়া আহমদিয়া তল্লাশি হওয়া দরকার বাইদুল সরফ তল্লাশি হওয়া দরকার দারুল উলুম তল্লাশি হওয়া দরকার ওদুদিয়া মাদ্রাসা তল্লাশি হওয়া দরকার নোমানিয়া মাদ্রাসা তল্লাশি হওয়া দরকার বহিরা আলিয়া তল্লাশি হওয়া দরকার এগুলি একটাও তো তল্লাশি হয় নাই তল্লাশি হয় হাটাজারি মাদ্রাসা কেন বাংলা বায়ার শেখ রহমান তারা সরকারি মাদ্রাসা তারা যদি বোমা বিস্ফোরণ ঘটায় সরকারি মাদ্রাসা তল্লাশি হবে কৌমি মাদ্রাসা কেন তল্লাশি হয় উদ্দেশ্য একটাই কৌমি মাদ্রাসার কোন আলেমকে লক্ষ কোটি টাকা দিয়া কিনে নিয়া বোমা ফাটানো যাবে না সরকারি মাদ্রাসার আলেমকে দিয়া বোমা ফুটাইয়া হলেও দুষ্ট অন্তত তাদের গানে চাপাইয়া তাদেরকে সমাজে আহ কর ঠিক না আমেরিকা উদ্দেশ্য হলো হকানি ওলামায়ে কেরামকে সমাজে হওয়া প্রতিপন্ন করা इसमें नहीं कलाम के देवंद की वजूद হিন্দুস্তান কে সিরফ है एहसान मुस्तफा আমি পরিষ্কার করে দিতে বলে বলে দিতে চাই প্রতিষ্ঠা করেছেন সাহাবায় সকল মোকাবেলা করেছে মাথা নত করে নাই নবী করিম সাল্লাম অতএব ওলামায় কোন সামনে মাথা নত করবে না ঠিক তবে ঠিক আজ এই দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে আজ এই দেশে ইসলামের শিক্ষার বিরুদ্ধে আইন পাশ করা হচ্ছে ময়দানে যদি থাকে ওলামায় কৌমি আছে অন্যরা কোথায় আর সরকারি মাদ্রাসা কোথায় অন্য দ্বারা রাজনীতিবিদরা কোথায় অন্য আকিদার লোকেরা কোথায় ঠিক নেবে ঠিক আজকের রাজপথ প্রমাণ করে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একমাত্র শুধুমাত্র সাহাবায়ে কেরামের নমুনায় যদি ইসলামের খেদমত করে তাহলে কৌমি ওলামায়ে কেরাম কৌমি বাপদাদার লোকেরাই করে যাচ্ছে ঠিক নেবে ঠিক ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন সুন্নিয়তের স্লোগান দেন দশটা জুলুসের হিরিক পড়ে যায় আজ যে আদালতে ইসলামী রাজনীতি নিষিদ্ধ হচ্ছে ফতুয়া নিষিদ্ধ হচ্ছে আজ যে শিক্ষানীতিতে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হচ্ছে তোমাদের একটা মিছিল একটা স্লোগান একটা বক্তব্য একটা বিবৃতি কেন পত্রিকায় দেখা যায় না ঠিক নেবে ঠিক তোমরা আশেকে রসুল নয় তোমরা কি আমেরিকা আশেকে লন্ডন আশেকে ইহুদি আশেকে নাসারা আশেকে শৈতান আল্লাহু আকবার আপনারা কি মনে করেন আমি কি ভুল বলছি বিগত দিনে হকমানবতের জন্য আন্দোলন করছে কারা বাবরি মসজিদ ভাঙ্গা ফেলছে আন্দোলন করছে কারা শাহাদত হয়েছে কাদের লোক শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক নেতৃত্বে আমরা শাহাদত বরণ করেছি আমাদের লোক শাহাদত বরণ করেছে বাবরি মসজিদের লং মার্চের সময় ঠিক না ঠিক বিগত আওয়ামী লীগ সরকার ফতুয়া নিষিদ্ধ করেছে ব্রাহ্মণবাড়িয়াতে রক্ত দিয়েছে খেয়ে কথা বলে না খেয়ে আমরা সেখানে শাহাদত বরণ করেছে কৌমি হাফেজে কোরআন সেখানে শাহাদত বরণ করেছে কৌমি মাদ্রাসার ছাত্র আমাদের ইতিহাস সো বার কর চুকা হয় তুই ইমতিহা হামারা বারবার আমাদেরকে পরীক্ষা করা হয়েছে ইমানের পরীক্ষায় আমরা বিজয় হয়েছি ইনশাআল্লাহ বাংলাদেশে ভবিষ্যতে যেরকম পরিস্থিতি আসুক না কেন ইমানের পরীক্ষায় কওমি ওলামায় কেরাম কওমি বাপদার ধারার মুসলমানেরা বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ সংবিধান বড় একটা জগা খিচুড়ির মধ্যে আছে হাইকোর্ট রায় দিয়েছে বাহাত্তরের সংবিধান বহাল পূর্ণ বহাল যদি হয় তাহলে অনেক কিছু বাদ পড়ে সরকারের আইনমন্ত্রী বলতে চায় কিছু কিছু ভিতরে আছে আর কিছু কিছু বাদ আছে আমরা এখনো সুস্পষ্ট ভাবে জানি না পূর্ণমুদ্রিত সংবিধান এটা কোন দ্বারায় চলবে এটাতে কি ইসলামী রাজনীতি থাকবে না না থাকবে না এটা জাতির সামনে সুস্পষ্ট নয় ঠিক না ঠিক আমরা পরিষ্কার করে বলে দিতে চাই ডক্টর কামালের মতো নাস্তিক যদি রাজনীতি করতে পারে হাসানুল কিনুর মতো নাস্তিক যদি রাজনীতি করতে পারে রাশেদ খান মেননের মতো নাস্তিক যদি এই জমিনে রাজনীতি করতে পারে মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির নেতা যদি এই দেশে রাজনীতি করতে পারে তাহলে আমরা বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের প্রতিনিধি কৌমি ওলামায় কেরাম আমরা কেন ধর্মীয় রাজনীতি করতে পারবো না আমাদের এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না কি বলেন ঠিক না ঠিক আমরা স্মরণ করে দিতে চাই মিশরের ৩০ বৎসরের রাজা গদি রক্ষা করতে পারে নাই লিবিয়ার রাজা গদি রক্ষা করতে পারার অবস্থা নাই বলেন না সংবিধান থেকে যদি ইসলামী রাজনীতি বাদ পড়ে ইসলাম শিক্ষা নীতিতে যদি ইসলামী শিক্ষা বাদ পড়ে যায় খোদার কসম আওয়ামী লীগ বিরোধী আমি নই তবে খোদার কসম করে বলছি এইবারের মতো আওয়ামী লীগ পাঁচ বছর পূর্ণ করতে পারবে না পারবে না পারবে না আপনাদের কাছে আমি শুধু জানতে চাই মিশরের মানুষ যদি একজন মানুষকে ক্ষমতার থেকে হটাবার জন্য রক্ত দিতে পারে লিবিয়ার মানুষ যদি একজন মানুষকে ক্ষমতা থেকে হটাবার জন্য রক্ত দিতে পারে বাংলাদেশের সংবিধানে ইসলামী রাজনীতি রক্ষার জন্য বাংলাদেশের শিক্ষা নীতিতে ইসলামী শিক্ষা বহাল করার জন্য আমরা কোরআন সুন্দর জন্য ওলামায় কেরামের নেতৃত্বে মাঠে ময়দানে রক্ত দিতে পারবো কিনা আপনাদের কাছে জানতে চাই অতএব কথা পরিষ্কার আমাদেরকে খাটো করে দেখবেন না বিগত দিনে আমরা রক্ত দিয়েছি সামনেও আমরা রক্ত দেব ইনশাআল্লাহ আমরা আপনাদের বিরোধী নই এ কথাও বারবার বলছি ইসলামের উপরে আঘাত না হেনে বারবার ক্ষমতায় আসেন কোনো আপত্তি নাই কিন্তু ইসলামের উপরে আঘাত হানবেন ক্ষমতার স্বাদ গ্রহণের কথা বলে যান আপনারা মনে করেছেন সব আপনাদের লোক খোদার কসম করে বলি বাংলাদেশে অনেক মাহফিল করি আমরা ওই মানুষ সবকে জিজ্ঞাসা করেন সব ছেলেরা বেশিরভাগ ছেলেরা হলো ছাত্রলীগ যুবলীগের তাদেরকে দেখি অবাক হয়ে যায় তারা বলে হুজুর আমাদের প্রথম পরিচয় মুসলমান তারপরের পরিচয় হলো আমাদের ছাত্রলীগ যুবলীগ ইসলামের উপরে আঘাত আসবে কোরআনের উপরে আঘাত আসবে শেখ হাসিনার বিরুদ্ধে যদি স্লোগান দিতে হয় আপনারা যদি ময়দানে আসেন আমরাও ময়দানে আপনাদের সাথে থাকবো ঠিক না আপনি মনে করবেন না ছাত্রলীগ আপনার আপনি মনে করবেন না ছাত্রলীগ আপনার আপনি মনে করবেন না যুবলীগ আপনার আপনি মনে করবেন না আওয়ামী লীগ আপনার এই দেশের আওয়ামী লীগ হোক যুবলীগ হোক ছাত্রলীগ হোক ছাত্র দল হোক যুব দল হোক এই দেশের মানুষের পরিচয় হলো আমরা মুসলমান যোগ যোগ ধরে বস্তুবাদী রাজনীতি আপনারা করেছেন আমরা আপনাদেরকে ভোট দিয়েছি বারবার ক্ষমতায় আনয়ন করেছি কিন্তু আমাদের ইসলামের উপরে কোরআনের উপরে সুন্নার উপরে আগা থানার পরে ওই মসনদে নিরাপদে থাকবেন সেই আশা বহিলা যান আল্লাহ মাহমুদ শফি রাস্তায় নেমেছে আল্লাহ মাহমুদ শফি বুখারির দরজ থেকে রাস্তায় এসেছে অতএব তাড়াতাড়ি বুখারি শরীফের সম্মান রক্ষা করতে শিখুন কোরআনের সম্মান করতে শিখুন ওলামায় কেরামের সম্মান করতে শিখুন যদি একটু ভুল করেন নৌকা কিন্তু কাত হয়ে যাবে আমেরিকা চায় ওলামায় কেরামকে হও প্রতিপন্ন করতে কি বলেন ঠিক না ঠিক আমরা কি দেখলাম সরকারি মাদ্রাসার আলেমরা করলো বোমাবাজি তল্লাশি হয় বেসরকারি মাদ্রাসা তল্লাশি হয় কি কি ভাই বলেন না বোমা হামলার সাথে বেসরকারি মাদ্রাসার কোনো যোগসূত্র আছে কোন সম্পর্ক আছে নেতাগুলি সরকারি মাদ্রাসা তল্লাশি হয় বেসরকারি মাদ্রাসা এটা পরিষ্কার যে আমেরিকা চেয়েছিল এই এই তল্লাশির মাধ্যমে এই বোমাবাজির মাধ্যমে কৌমি মাদ্রাসাকে কালারিং করে বন্ধ করে দিবে আলহামদুলিল্লাহ হাট হাজারি মাদ্রাসা সহ আমি যতটুকু জানি প্রতিটি মাদ্রাসায় গত পাঁচ দশ বছরের তুলনায় ছাত্র বাড়ছে কমে নাই যতই করেন কাজ হবে না সাহাবাই খেরামের উপরে বহু জুলুম নির্যাতন চালিয়েছিল আবু জাহিলের গোষ্ঠী যে মুসলমানের সংখ্যা কমিয়ে দিবে সেই যুগ থেকে এই পর্যন্ত মুসলমানের সঙ্গে কমছে না বাড়ছে এখনো বাড়তেছে তাম দুনিয়ার জরিপ চালাইয়া দেখা গেছে গড়ে দৈনিক বিশ জন করে মানুষ মুসলমান হইতেছে আজকের পত্রিকায় আসছে আমেরিকার অভিনেত্রী ফেরিস হিলটন মুসলমান হয়ে গেছে আজকের পত্রিকায় আছে আমেরিকার অভিনেত্রী লক্ষ লক্ষ কোটি কোটি যাক দর্শক যাকে সরাসরি দেখত বিভিন্ন হলের মধ্যে বিভিন্ন মঞ্চের মধ্যে নাচতে গাইতে আর সে আজকে পত্রিকায় দেখলাম একেবারে বিরাট বোরখা পরে নেকাপ পরে শুধু চেহারাটা দেখা যায় এটাও ঠিক হয়ে যাবে সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সে সাক্ষাৎকার দিয়েছে দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানরা নারীকে ভোগ করতে চায় ভোগ করতে চায় নারীর দেহকে বিক্রি করে ব্যবসা করতে চায় বাণিজ্য করতে চায় নারীকে যদি সত্যিকার অর্থে মর্যাদা দিয়ে থাকে তাহলে দিয়েছে ইসলাম সেটা যে জেনে শুনে আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি আগে যেভাবে গানের অনুষ্ঠান করতাম মানুষকে গানের দিকে আহ্বান করার জন্য এখন থেকে আমি এখন থেকে আমি নারী সমাজকে তাম দুনিয়ার নারী সমাজকে ইসলামের সুশীতল সুশীতল ছায়াতলে আসার জন্য আমি প্রোগ্রাম করে যাব সে একটা সংগঠন করেছে এবং সেটার উদ্বোধন করেছে বলেন না সুবাহান আল্লাহ তারপরে কয়েকদিন আগে মুসলমান হয়ে গেল খেয়ে আমেরিকার আরে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি বিলিয়ারের সেলসেলিকা লরেন বুথ হাসতেছেন আফগানিস্তানের তালেবানরা এক ব্রিটিশ সাংবাদিকা মহিলা সাংবাদিকা ড্যারল তাকে গ্রেফতার করছে সেখানে যখন সাংবাদিকতা করতে গেছে সে সেখানে যাইয়া তালেবানদের ব্যবহার দেখা কথাবার্তা শুই না মুসলমান হয়ে গেছে চিন্তা করেন গত বছরের শেষের দিকে সুনিতা উইলিয়াম আমেরিকার নবচার বিজ্ঞানী বারসের বংশোদ্ভূত সে মহাশূন্য গিয়ে তিন মাস ছিল মহাশূন্য থেকে পৃথিবীতে অবতরণ করার সময় সে পৃথিবীতে টেলিস্কোপ দিয়ে যখন আলো ফেললো দেখবো সারা পৃথিবী অন্ধকার দেখা যায় দুইটা জায়গায় আলো দেখা যায় আর মদিনা সে পৃথিবী থেকে পনেরো কিলো পনেরো হাজার কিলোমিটার উপরে থেকে ঘোষণা দিয়েছে যদি নিরাপদে পৃথিবীতে যেতে পারি কালিমা পরে মুসলমান হয়ে যাব আমেরিকার বড় বড়রা মুসলমান হয়ে যাইতেছে ঠিক না ঠিক কথা বলতে মনে চাইতেছে কিন্তু আমার হাতে সময় নাই পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ইউসুফ ইউহানা ছিল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি সাইদ আনোয়ারের একটি বক্তব্য শুনেছি সে বলে আমরা নিউজিল্যান্ডে খেলতে গিয়েছি হোটেলের মধ্যে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আসলো সে সময় আমরা নামাজ পড়তেছিলাম হোটেলে এটা পত্রপত্রিকায় আসে নাই আমি একটা বক্তব্যের মধ্যে শুনেছি বলতেছে তারা আসি বলে তোমরা এটা কি করতেছো বললাম নামাজ পড়তেছি উদ্দেশ্যে উদ্দেশ্যে আমাদের তো কোনো আল্লাহ নাই আমরা তো ঈশ্বরই মানি না আমরা তো যা বুঝি এই জগতে যা আছে তাই বলেছে তারা আমাদের কথা শুনে আকৃষ্ট হয়ে বলল আমাদেরকেও কালিমা পড়ে মুসলমান বানায়া দাও তবে নাম প্রকাশ করিও না প্রকাশ যদি করা দেশে থাকতে পারবো না খেলতে পারবো না তারা আমাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে যদি ইসলাম গোপন রেখেছে এজন্য তাদের নাম বলতেছি না চিন্তা করেন হিরিক পড়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেটাররা সাউথ আফ্রিকাতে আছে দেখবেন এত লম্বা দাড়ি বাংলাদেশেও একটা আছে লম্বা দাড়ি সেই সময়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হয়েছে ভালো একটা দেশ শুধু মসজিদ মাদ্রাসা দিয়ে চলে না সবকিছুই লাগে করেন সবকিছু কিন্তু আমরা জানতে চাই গত চব্বিশ তারিখ দিবাগত রাত্রে কি করছো কি করছো আল্লাহ একেবারে ডাব্বা কাজ করে দিছে আরে কথা বলে না গত চব্বিশ তারিখে ভারতীয় শয়তানদেরকে এনে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে হাজার হাজার দর্শক যুবক যুবতীদেরকে নিয়ে গানের আড্ডা নাচকের নাচের আড্ডা করেছে ঠিক না ঠিক সেদিন আমার মাহফিল ছিল সোনাইমুনি রাত এগারোটার সময় যখন সোনাইমুনি বাইপাস থেকে বাসে উঠবো দেখতেছি অনুষ্ঠান চলতেছে এক পর্যায়ে দেখতেছি ওই ভারতীয় এই শয়তান এক একটা নারী পুরুষকে এই মঞ্চে ডেকে আয় না আঁজা কইরা দৈরা দৈরা নাম জিজ্ঞাসা করতেছে গাড়ি এসে গেছে ওইটা চলে গেছি ঢাকা যায় রাত চারটায় নামলাম দেখলাম এই গান শেষ হইল হাজার হাজার যুবক যুবতী যাইতেছে বলেন রাত চারটায় যাবে কোথায় কোথায় আমাদের দেশের সরকার কোথায় আমাদের দেশের আদালত কোথায় আমাদের দেশের সচেতন নাগরিক কোথায় এদেশের সাংবাদিক কোথায় এদেশের বিবেক কোথায় এদেশের বুদ্ধি হাজার হাজার মানুষকে স্টেডিয়ামের ভিতরে নিয়ে রাত চারটার সমাজে ছেড়ে দিলা এই নারী পুরুষগুলো যাবে কোথায় এটা হলো আমেরিকার চক্রান্ত এই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 صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আমাদের মা বাবাকে মাফ করে দাও সমস্ত মতে মুসলিম আদিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও সকল মুর্দেগানের খবরকে জান্নাতের বাগান বানায় দাও আমাদের সকল জিন্দাদেরকে হেদায়তের কামালা নসিব করে দাও আয় আল্লাহ কামাল পাড়া যুব সঙ্গের সমস্ত যুবকেরা নাচ গানের পরিবর্তে আজকে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করে সাল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখরাতের সমস্যাগুলো সমাধা করে দাও কাঠি মন্দার বানায় দাও আয় আল্লাহ তুমি তাদের জীবনকে মঙ্গলময় করে দাও তাদের পরিবারের সকল সদস্যদেরকে হেফাজত ফরমাও আসমানি জমিনে হাওয়াই বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ প্রতি বৎসর যাতে এইভাবে মাহফিল করতে পারে সেই তৌফিক তাদেরকে নসি ফরমাও আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়া অর্থ দিয়া সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আয় আল্লাহ তাদের নাম জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের নামগুলো জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করে দাও আয় আল্লাহ এই দেশের মধ্যে ইসলাম কোরআনকে মুছে দেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দাও আয় আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ মুরব্বী মুরব্বী হাট হাজারি মাদ্রাসার হজরত মোহতামিন সাহেব হজরতের হায়াহাতের মধ্যে বরকাত নসিব ফরমাও তার তার নেক সায়াতে আমাদের উপরে দীর্ঘদিন পর্যন্ত কায়েম এবং দায়ম করে দাও আয় আল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশের সকল বাতিলের মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও সাহাবা ইকরামের নমুনায় আমাদেরকে যোগ্য মুজাহিদ বানাইয়া দাও আয় আল্লাহ যারাই বাংলাদেশের মধ্যে সহি তরিকায় ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে তুমি প্রত্যেকের হিম্মত বলন্দ করে দাও আয় আল্লাহ সকলকে সেহাতে আফিয়াতে কামেলানো সেই ফরমাও আয় আল্লাহ সমস্ত মুসলিম উম্মাকে তাদের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ এখানে কার কি সমস্যা আছে তুমি ভালো করে জানো মেহরবানি করে আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দাও আমাদের অন্তরের সকল সৎ আশাগুলোকে পুরা করে দাও আয় আল্লাহ আমাদেরকে হার্ট অ্যাটাক করে বিদ্যুতে শর্ট করে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পানিতে ডুবে সন্ত্রাসী দস্যুদের হাতে পথে ঘাটে হঠাৎ মৃত্যু দিও না মামলা যখন এই মহৎ দিবে রমজান মাসে জুমার দিনে কালিমার সাথে ইমানের সাথে মদিনা শরীফের মধ্যে শাহাদাতের মহব ফরমান বিজুদি সুরাহান আরব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন المرسلين والحمد لله رب العالمين السلام عليكم